রেসালাতকে স্বীকার করবে তার আনুগত্য করবে তার ইত্তেবা অনুসরণ করবে তার নিয়ে আসা দিনের বাস্তবায়ন করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তেমনি জিনদের ওপরও ফরজ যে রসুল উল্লাহ সাল্লামের প্রতি ইমান নিয়ে আসবে রসুল রসুল্লাহ যে কালিমা নিয়ে এসছেন তার প্রতি বিশ্বাস করবে নবী করিম সাল্লাহ ইসলাম যে সালাত নিয়ে এসছেন সে সালাত কায়েম করবে নবী সাল্লাহ ইসলাম যে জাকাত হজ সে আমরোজা এসব নিয়ে এসছেন সেসব সেসবগুলি পালন করবে যেসবকে হারাম করেছেন সেসব হারাম থেকে বেঁচে থাকবে এক কথাই নবী সাল্লামে নিয়ে আসা শরীয়ত মানুষের জন্য এবং জিনদের জন্য তাই লেখক বলছেন ওফতারাজ আল্লাহ তাহ আলা জামি ইসাকালাইন আল্লাহ পাক নবী করিম সাল্লাহ সাল্লামের আনুগত্য ফরজ করেছেন সাকালাইন মানে দুইটি জাতি মানুষ এবং জিন মানুষ এবং জিনের উপর রসুল্লাহামের আনুগত্য ফরজ করেছেন প্রত্যেক মানুষের উপর ফরজ প্রত্যেক জিনের উপর ফরজ যারা ইমান নিয়ে আসছে দুনিয়া এবং আখেরাতে সুখী হবে যারা কুফরি করেছে তারা কুফরির অবস্থায় যদি মারা যায় তো চিরকাল জাহান নামে থাকবে এ হচ্ছে নবী করিম সাল আলী হুসাল্লামের মর্যাদা যে তার প্রতি ইমান না নিয়ে এসে তার অনুসরণ না করে তার আনুগত্য না করে না হৃদায়তের রাস্তা পাওয়া যাবে আর না জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম থেকে রক্ষা পাবে আল্লাহ পাকে সাদ করেছেন একটি আয়ত ওয়াইন তুতি এও তাহাতাদু হে মানুষ হে জিন তোমরা যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করো তাকে মেনে চলো তুতি এও এটা আত বা তো আত মানে হচ্ছে মেনে চলা আনুগত্য করা মানে মেনে চলা তিনি যা বলেছেন যা করেছেন আর যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে দিন হিসাবে তার প্রত্যেকটি বস্তু ছোট বড় পার্থক্য না করা যে এটা ফরজ করতে হবে এটা সন্ন্যত এক শ্রেণীর আজকাল মুসলিম আছে যাদের মন মানসিকতা এরকম যে সন্ন্যত সন্ন্যত যদি বলা হয় নামাজের ফুলিয়ে দেন সন্ন্যত করবে না আমিন যদি বলা সন্ন্যত করা অভ্যাস না আগে থেকে গুরুত্ব নেই ওই আগের তকলিদের ওপরই থেকে গেল যদিও তার কাছে হক পৌঁছে গেছে সেই হাদিস পৌঁছে গেছে যদি এরকম দাড়িটাকে হালকা করে দিস আজকালকার অধিকাংশ মুসলিমরা সন্ন্যত বাদ দাও আর যদি মাকরু বলা হয় তাহলে এটা উল্টো করো মাকরু যদি বলা হয় তাহলে করো খাও এই জন্য আজকাল সিগারেট বিড়ি জর্দা তামাকে খাওয়ার জন্য ওইটাকে হালকা করে হারামটাকে মাকরু করে দিয়েছে হালকা করে দিয়েছে ভারীটাকে হালকা করে দিয়েছে আর দাড়ির ওয়াজিবটাকে ভারীটাকে হালকা করে সন্ন্যতে নিয়ে এসে অসুবিধা এইরকম অন্যজা যাতে না থাকে নবী করিম সাল্লাম যা দিয়েছেন সবগুলি নিতে হবে তাতে কোনোটা ভারী কোনোটা হালকা মানে কোনোটার গুরুত্ব বেশি কোনটা কম এসব আপনার করার নেই সাহাবাই কেরামরা তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগ এসব তরিকা ছিল না যে কোনোটা বেশি করে মানবো কোনোটা কম করে মানবো এই তরিকা ছিল না এটি পরবর্তীকালের বিদাতি তরিকা আল্লাহ পাক এবং তার চুলের আদেশে পার্থক্য করা যা আপনার কাছে পৌঁছে গেছে তা মানতে হবে আল্লাহ পাক সুরে হাসরে কি ইরশাদ করেছেন ওমা আতা কুমুর রসুল রসুল্লাহাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো তা নিয়ে নাও যা দিয়েছেন ফরজ হোক আওয়াজিবি বলেন আসন্নতি বলেন মুস্তাহাব বলেন যা দিয়েছেন নিয়ে নাও তবে এতটুকু জানতে হবে যে মুস্তাহাবের ক্ষেত্রে মুস্তাহাবের ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ছুটে যাই তো ওই গোনা হবে না যে গোনা ফরজ অজীব তরক করলে হবে এটুকু জানতে হবে কিন্তু তার মানে এই না যে সারা জীবন আমি মুস্তাহাব কাজ বা সন্ন্যত কাজ ছেড়িয়ে দিলাম না আর যদি আবার অজেবকে হালকা করা হয় সন্ন্যত করে তো আরো অপরাধ ওই রকম হারামকে হালকা করে যদি মাকরু করা হয় তো আরো বড় অপরাধ তো লেখক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জিন এবং ইনস মানুষ জিন এবং মানুষের উপর সমস্ত জিন এবং মানুষের আল্লাহ জামিস তাকালেন সমস্ত জিন এবং মানুষের উপর রসুল উল্লাহ আনুগত্য ফরজ করেছেন এর দলিল কি সবার ওপর খরচ করেছেন আয়াত শুরুতে পাঠ করেছি অদ্দালিল ও তাহলা এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর এই বাণী কুল হে নবী আপনি জানিয়ে দেন নাস হে মানব সকল এমনি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি এর দ্বারা মানুষের প্রমাণ হইল জিনের প্রমাণ কোথায় হইল কারণ সম্বোধন আছে ইয়াইহান্নাস হে মানব সকল তো মানুষকে সম্বোধন করা হয়েছে কিন্তু অন্য আয়াতে আছে আমার খালাকুল জিন্নাওয়াল ইনসা ইবুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য তো আল্লাহ পাক যখন মানুষকে এবং জিনকেও একমাত্র তার এবাদবান্দিকের জন্য সৃষ্টি করেছেন তাহলে এবাদত করতে হবে বিশ্বাসের আনুগত্য করে নবী সাল্লামের থেকে অনুসরণ করি সুতরাং নবী প্রতি ইমান যেমন মানুষকে নিয়ে আসতে হবে তেমন জিন জাতীয়কে নিয়ে আসতে হবে নবী সাল্লামের প্রতি ইমান ছাড়া তার আনুগত্য ছাড়া তার অনুসরণ ছাড়া এবাদত হতেই পারে না বরং এবাদতের দুইটি শর্তের একটি শর্ত হচ্ছে যে এবাদত করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিয়ে আসা পদ্ধতি তরিকা অনুযায়ী তার তরিকা মোতাবেক আর তার আগের শর্তটি একমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য না না মানুষের জন্য না জিনের জন্য না পীরের জন্য না অলির জন্য না জিলানির জন্য না চিস্তির জন্য সেজদা একমাত্র আল্লাহর জন্য কোরবানি জবাই একমাত্র আল্লাহর জন্য দোয়া একমাত্র আল্লাহর কাছে রোগের আরোগ্য তলব করবেন একমাত্র আল্লাহর কাছে সন্তান সন্ততি চাইবেন দাতা একমাত্র আল্লাহ পাক এ হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে সমস্ত ইবাদতবন্দিকে হইতে হবে রাসুল্লাহামের অনুযায়ী কারণ এবাদত এমন কিছু নাই যে নিজের বিবেক দিয়ে তৈরি করে নেওয়া যায় বিবেক বুদ্ধি দিয়ে আপনি কম্পিউটার তৈরি করে নিয়েছেন হ্যাঁ বিবেক বুদ্ধি দিয়ে আপনি অনেক সায়েন্স টেকনোলজি করেছেন কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে এবাদত আপনি তৈরি করেন যা এইরকম এবাদত করবো না যার এবাদত করেছেন তিনি কেমন এবাদত পছন্দ করেছেন তেমন এবাদত হইতে হবে আর সে এবাদত কেমন হইতে হবে কেমন এবাদত আল্লাহ পছন্দ করেন তা নবী করিম সাল্লাহামের মাধ্যমে জানিয়েছেন সুতরাং তার আনুগত্য ছাড়া আল্লাহর ইবাদত হবেই না সুতরাং মানুষ এবং জিন সবাইকে রসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য করতে হবে তার প্রতি ইমান নিয়ে আসতে হবে আর নবী সাল্লামের জামানায় মক্কাতেই জিনেরা এসে দলে দলে তার কাছে সাক্ষাৎ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে এবং তারা গিয়ে নিজের নিজের জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ ইলা কৌমিহিম মুনজিরিন قالوا يا يا قومنا يا قومنا اجيبوا داعي الله وامنوا به এইভাবে তারা দাওয়াত দিয়েছেন কোরআনে করিমের সূরা আহকাফে জিনদের ইসলামের দাওয়াতের কথা নবী সাল্লামের কাছে এসে ইসলাম কবুল করে গিয়ে তাদের জাতিকে মানে জিন জাতিকে দাওয়াত দেওয়ার কথা তারপর সুরায় জিনে সুরায় জিনে এগুলিতে পাবেন এই সুরাগুলি তফসির পড়লেন আল্লাহ ফাকরুল আলম যে দিন নাজল করেছেন নবী সালামের প্রতি সেই দিনকে কমপ্লিট করে দিয়েছেন কামিল করে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যক্তি জীবনের ক্ষেত্রে শুধু সীমিত নয় যে ব্যক্তি জীবনে আমি নামাজ রোজ করি না মুসলমান পারিবারিক জীবনে আপনার ইসলাম নেই বাড়িতে পর্দা নেই বাড়িতে যে কোনো পুরুষ ঢুকে বের হয় হ্যাঁ বাড়ির মহিলারা বাইরে যায় সেখানে ইসলামী বিধি বিধানের খেয়াল রাখেন না তাহলে ইসলাম আপনার আফাতু মেনুন বাউদুল কিতাবে তা ফুরুনাবে বাদ কিছু মানো আর কিছু মানো না এমন মুসলিম হইলে হবে না যে অর্ধেকটা আপনার ইসলামের মধ্যে ঢুকেছে অর্ধেকটা বাইরে ওই রকম এই পাগলের মতো অবস্থা ওই সব মুসলিমদের যে ব্যক্তি বাসে বা কারে বসে আছে আর জানালা দিয়ে হাত বের করে দিয়েছে এইভাবে হ্যাঁ পা বের করে দিয়েছে কিছু বেকুবগুলি মাথা বের করে থাকে দেখেছেন আজকালকার কিছু যুবক মাথা বের করে দিয়েছে বসে আছে কারোর মধ্যে কিন্তু মাথাটা বের করে আছে এরকমদের কি হতে পারে পাশ দিয়ে একটা গাড়ি আসলে শেষ করে দেবে আর এই হচ্ছে আজকালকার মুসলিমদের অবস্থা ইসলামের কিছু মানে কিছু মানে না সেই জন্য আজাব এলাহি নাজল হচ্ছে এদের উপর আল্লাহর আজাব আসছে আল্লাহ ফকরবুল আলমিন দিনকে সম্পূর্ণ করেছেন এইরকমই অর্থনীতির ক্ষেত্রে আজকাল এক শ্রেণীর লোক আছে নামাজ রোজা দাড়ি সবকিছু করে কিন্তু সুদী ব্যাংকের সাথে আদান প্রদান সুদী কারবার সুদ মানুষের কাছে যদি নাও খায় খায় বাংলাদেশের ব্যাপক হারে সুদ খায় নামাজি দাড়িওয়ালা মুসলমান এটা হচ্ছে ওই আপনার কি করে বর্গা রেখে বর্গা বর্গা বলছেন না বন্ধক রেখে কট কেউ বলছেন কট কেউ বলছে বর্গা কেউ বলছে বন্ধক কিন্তু এই এটি হচ্ছে সুদ ডাহা সুদ আপনি নামাজের ক্ষেত্রে মুসলমান কিন্তু আপনার অর্থনীতির ক্ষেত্রে টাকা কোথা থেকে আসছে আবার কোথায় ব্যয় হচ্ছে খোঁজ খবরই নেই হারাম পথে আসছে বা হারাম জায়গায় ব্যয় হচ্ছে তাহলে আপনি কিছু মানলেন ইসলামের কিছু মানলেন না দিন আলো কমপ্লিট করেছেন আপনি কমপ্লিট দিন পূর্ণাঙ্গ দিন মানলেন না অসম্পূর্ণ দিন মানেন আপনি আল্লাহাক এদের শাস্তির কথা বলেছেন শাস্তির কথাটি একটু পরে আরো বলছি এইরকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে না বিশ্লেষণের তরিকা মানলেন না আপনি এই ক্ষেত্রে অসুবিধা নাই এক্ষেত্রে অসুবিধা নাই অমুক দল জিতেছে সুতরাং গরু জবাইহে দাওয়াত হচ্ছে একটি না কয়েকটি ঘটনার ফটো আমার কাছে আমার কাছে দু তিনটি ঘটনা তো ফতুয়া এসছে আর আজকে জুমার নামাজের পর আর ভাই জিজ্ঞেস করলো যে ওমরার অফিস আছে এক লোকের ওমরার অফিস এবাদতকারীদের খেদমত হজ ওমরার খেদমত করবে তাহলে নিশ্চয়ই কিছু ইমান তো আছে কিন্তু আফাতু বাজুল কিতাব অল্প ইসলামের কিছু মানে বাকিগুলি মানে না সে অজ্ঞ হোক অথবা জেনে শুনে হোক দুটি হইতে পারে অজ্ঞ ইসলাম সম্পর্কে জানে না সেই জন্য এই ভুলগুলি করছে এই পাপগুলি করছে আর না হলে জেনে শুনে এই রকমের নাফার মানে বিরুদ্ধাচরণ করছে আল্লাহ এবং রসুলের কি হুকুম করেছে জানেন তার যে কর্মচারী আছে ওকে বলছে যেহেতু আমাদের দল জিতেছে সেই জন্য বেশ কিছু লোক আর কি যাই হোক পঁচিশ পঞ্চাশ জনই হোক আর যাই হোক তাদেরকে ফিরি উমরা করাবো শুকরানা উমরা কোন রাজনীতি করেন আপনি এটি ইসলামের রাজনীতি এটি হচ্ছে রাষ্ট্রনীতি হ্যাঁ কথা হচ্ছে যে ইসলামকে বুঝতে হবে এবং আমল করতে হবে ইসলামকে বুঝতে হবে এবং বাস্তবায়ন করতে ও খলু ফিসেলমে কাফা আল্লাহ বলেছে ইসলামে পুরাপুরি প্রবেশ করতে হবে কাফা পুরাপুরি প্রবেশ করতে হবে না আমি সুবিধাবাদী মুসলমান আমি রাজনীতির ক্ষেত্রে পারছি না আমাকে এগুলো একটা দল করতে হবে অর্থনীতির ক্ষেত্রে পারছি না আমাকে শুধু কারবার করতেই হবে জমি জায়গা বন্ধকে খুব সুযোগ সুবিধাই পাচ্ছি দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিলাম দেখা গেল যে টাকাটা তো ফুল পাবই দুই বছর পরে আর জমি জায়গার ফসল মাসাল্লাহ পঞ্চাশ পঞ্চাশ মন ফসলও খেতে পেলাম এই যে লোক সামলাতে পারছেন না হারাম করতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব সুদ খেতে গিয়ে ঘুষ খেতে গিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই বড় বড় অফিসার মাসাল্লাহ নামাজ রোজা করে এটা ঘুষও খায় লাফাক এদের শাস্তি সম্পর্কে কি বলেছেন বলছিলাম যে বলবো ওই আয়াতটি বলি শুরু করেছিলাম তু মেনো না বাউদের কিতাব অর্থাৎ ফোরোনা বেবাজ তোমরা কি আল্লাহর বিধানের আল কিতাবের আল কিতাব কোরআনে কেরিমে যেমন নামাজ আছে রোজার কথা আছে হজ আছে জাকাত আছে তেমনি সুদের কথা আছে ঘুষের কথাও আছে যে হারাম তারপরে আপনার রাষ্ট্রনীতির কথাও আছে গণতন্ত্র নীতির কথা নেই রাষ্ট্রনীতির কথা আছে ইসলামিক সিয়াসা সিয়াসা সারে এইয়া শরীয়ত সম্মত সিয়াসত রাষ্ট্রনীতি আছে কিন্তু সেগুলিকে বাদ দিয়ে অর্থাৎ ফোরন বা যেগুলিকে অস্বীকার করলেন অসুবিধা না ওই সব ক্ষেত্রে আমি ওই সব পার্টি করি যে কোনোটাই হোক না কেন কোন একটার উপরে আমার মন্তব্য করার উদ্দেশ্য নাই মোহাম্মদকে সতর্ক করার উদ্দেশ্য তারপরে ফামান শাহ আফালিয়মেন অমান শাহ আফালিয়ান করে যার ইচ্ছা মানবে আর যার ইচ্ছা অস্বীকার করবে আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারবে না যে আমরা কিছু জানতাম না আল্লাহা বলছেন যে যদি এরকম করো কিছু মানো আর কিছু না মানো মিনকুম তোমাদের মধ্যে যারা এসব কাজ করবে ইসলামের কিছু মানবে সুবিধাবাদী মুসলিম এগুলি মানবো এগুলি মানবো না এটা করবো এটা করলেই তো হইলো নামাজ রোজা করি আর কি মুসলমান ইল্লা খিজিয়ন ফিল হায়াতি দুনিয়া পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে অপদস্ত করবেন লাঞ্ছিত করবেন দুনিয়ার শাস্তি অপদস্ত আজকে মুসলিম অম্মা অপদস্থ কিতাব উল্লাহ ছেড়ে দিচ্ছে তাদের সর্বক্ষেত্রে যদি রাখেও তো সীমিত কয়েকটা কাজে আছে কিতাব উল্লাহ কোরআন একারি মসজিদে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আদালতে হ্যাঁ কোর্টে হ্যাঁ বিচার বিভাগে না সব না ওখানে পশ্চিম আইন রাশিয়ার আইন সমাজ যারা এরকম কাজ ইল্লা ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে এরা অপদস্ত লাঞ্ছিত থাকবে আল্লাহ পাক অপদস্ত করে দিয়েছেন মুসলিম মাকে এই জন্য যে তারা দিনকে ভাগ করে নিয়েছে সুবিধা মতো কিছু কিছু মানে বাস নামাজের ক্ষেত্রে নেন সুবিধাবাদী চার অক্ট নামাজ পড়ে এক অক্ট পড়েন না এটাও এর আওতাভুক্ত কিছু মানবে কিছু মানবে না চার অক্ট পড়বে পাঁচ অক্ট পড়বে না এক অক্ট ছেড়ে দেবে যখন সুযোগ সুবিধা হলো পড়ে নিলে ব্যাস আমি নামাজ পড়ি এদেরকে আমাদের সমাজের লোকেরা নামাজি মুসলমান বলে যারা সুবিধা হলে পড়ে চার অক্ট পড়ে নামাজ আস নামাজি নাই নামাজি পাঁচ শক্ত যে ব্যক্তি সতেরো রাখাত পুরো করে নামাজ পড়ে তার জিন্দগিতে সতেরোতে কোনদিন সলা হয় না সতেরো রাখাত আল্লাহাক ফরজ করে এই ফরজ নামাজ পড়তে হবে সেই নামাজি আসলে দুনিয়া অপদস্থ ওয়াউমাল কেয়ামাতে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আজাব আর কেয়ামতের দিবসে তাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল শুধু আজাবে না আসাদ্দিল আজাব সাদিদ মানে হচ্ছে কঠোর শাস্তি আর আসাদ মানে কঠোর থেকে কঠোর সবচেয়ে কঠোর শাস্তি এর চাইতে বড় শাস্তি হয় না জাহান নামের শাস্তি আগুনের আজাব জাহান নামের আজাব এবং জাহান নামের মধ্যে সব আজাব রয়েছে সেসব আজাব কঠোর আজাবের দিকে ছেড়ে দেওয়া হবে আমাল্লাহ তো আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন তো আল্লাহ দিনকে কমপ্লিট করেছেন দিনকে কমপ্লিট করেছেন এতে আর একটা জিনিস বোঝার বিষয় সেটা হচ্ছে যে সুতরাং তাতে কোনো কিছু বাড়ানো চলবে না যেমন কমানো চলবে না পর্দা কমিয়ে দিলাম হ্যাঁ সুদের হারামটা ওইটা কমিয়ে দিলাম ঘুষের হারাম ওইটা কমিয়ে দিলাম যেগুলি বললাম রাষ্ট্রনীতি ওটাকে কমিয়ে দিলাম থাক ওটা থাক স্থগিত থাক বাদ থাক বা ইমানি নেই সবের ওপর এরকম নাই তেমনই বাড়ানো চলবে না আল্লাহ কমপ্লিট করেছেন তারপরে আপনার বাড়াবার এখতিয়ার কে দিল যে না এটা করতে হবে দলিল কি বলছে আমাদের বড়রা বলেছেন এইরকম ফতুয়া যে কত আছে আল্লাহ পাক জানে ছোট ফতুয়ার একটা উদাহরণ দিই চল্লিশ কদম ঢিলাকুলুক নিয়ে দৌড় দিতে হবে না হলে পেশাব পরিষ্কার হবে না একটি দলিল চাই একটি দলিল চাই যে চল্লিশ কদম হাঁটতে হবে ব্যাস একটি হাদিস আয়াত নেই একটি হাদিস পেশ করতে হবে যদি পেশ করেন তাহলে আমল করেন এবং আমল করিয়ে নেন আমাদেরকে আর যদি না থাকে তো আল্লাহ রাস্তায় তবা করেন এটা ক্ষুদ্র মাসলার উদাহরণ দিলাম বড় বড় বহু মাসলা রয়েছে কবর পাকা করা শেষদার শিরকের বাজার গরম করে দেওয়া কবরে হ্যাঁ পীরের কবর হলে সেটাকে মাজার নাম দেওয়া এবং সেই মাজারে ভিড় ভাড় ওরস লাগানো কবরকে পাকা করে সাজানো তারপর ঘর নির্মাণ করা এগুলি সবগুলি আল্লাহ পাক হারাম করেছেন তরসুল হারাম করেছেন লানত করেছেন লান আল্লাহ ইত্তাহাজু ইত্তাখাজু কবুর আম্বিয়াহিম মাসাজিদা কোরআন এবং হাদিস নীরব নেই লানত করা হয়েছে নিষেধ করা হয়েছে তারপরে মুসলিম ওম্মা বিশেষ করে ভারত উপমহাদেশ অধিকাংশ মুসলিম কবর মাজার নিয়ে মেতে রয়েছে এবং শির্ক শুধু এই নয় যে জিয়ারতে যায় শির্ক নিয়ে মেতে রয়েছে হিন্দুদের শির্ক হালকা হয়ে যাবে তাদের শির্কের তুলনায় হিন্দুদের মেলা অরুসের মেলার কাছে গিয়ে হালকা হয়ে যাবে হারিয়ে দেবে হিন্দুদের মেলাকে অরুসের মেলা আল্লাহ পাক দিন কমপ্লিট করলেন তাহলে আপনার কবর পাকা করা কবর গম্বুজ তৈরি করা শেষ শেষদার আড্ডা বানানো কবর কে নিয়ে ব্যবসা করা এসব কোথা থেকে নিয়ে আসলেন দিন আল্লাহ কমপ্লিট করেছেন তাতে এগুলি নেই পীরের মরিদ হওয়া মরিদ না হলে আল্লাহকে পাওয়া যাবে না মাধ্যম লাগে এসব কোথায় পেলেন সাহাবাই কারামদের জমানায় ছিল তাবিনদের জমানায় ছিল তাবা তাবিন জমানায় ছিল আল্লাহ পাক দিন কমপ্লিট করে দিয়ে যেদিন ওয়াহি বন্ধ হয়েছে সেদিন কমপ্লিট হয়ে গেছে তাতে যেমন কমানোর এখতিয়ার নেই তেমন বাড়ানোর কারো এখতিয়ার নেই আল্লাহ এই অনুমতি দেননি যারা এইসব কাজ করবে তাদের আল্লাহর গজব রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে রয়েছে কোরআনে মহাদিসে এর বহু দলিল রয়েছে যার কিছু বলা হলো এর দলিল যে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন ও দলিল কৌল তালা মহান আল্লাহর বাণী আলিয়াম আকমাল তুলাকুম দিন এখন আরাফার মাঠে নবী করিম সাল্লাম বিদায় হজে দশম হিজড়িতে আল্লাহ পাক এর সাদ করছেন আয়াত নাজিল হয়ে গেল জিবরিল আমিন আলহি সালাম নিয়ে আসলেন আয়াতুল আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম কামেল করে দিলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে এই দিনের দিক নির্দেশনা রয়েছে প্রতিটি ক্ষেত্রে কামেল হয়ে গেছে তাতে বাড়াবার কোনো ইখতিয়ার নেই যদি কোনো জিনিস পূর্ণ থাকে আর তাতে বাড়াতে চান তাহলে সেটা আরো খারাপ হবে ভালো হবে না বিল্ডিং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কোনো জায়গায় একটি ইটের জায়গাও খালি নেই একটি ইটের জায়গা খালি নেই তারপরে যদি বলেন আর একটা ইট আমি ঢুকাবো তাহলে কি করতে হবে ভাঙতে হবে আসল সুন্দর বিল্ডিংটা ভাঙতে হবে আর ভাঙলে তার উপরে আঘাত করলে আঁতুড়ির আঘাত করলে বিল্ডিং দুর্বল হবে বিদাতিরা এই করেছে ইসলামের আসল আল্লাহ পাকের রসুল্লাহামকে দিয়ে নির্মিত তৈরি করা বিল্ডিংকে ভেঙে ভেঙে হাতুড়ি দিয়ে বিদাতের হাতুড়ি দিয়ে ভেঙে তারা বিদাতকে ঢুকিয়েছে কবর মাজারের বিদাত পীর মুরিদের বিদাত তাসাউফ সুফিবাদের বিদাত আর মিলাদের বিদাত তাজিয়ার বিদাত মাতমের বিদাত হ্যাঁ বহু বিদাত ঢুকিয়েছে বিদাতি মুসলিমরা ওয়াতমাম তো আলাইকুম নেমাতি এবং আমার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করলাম আল্লাহ পাক এই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়ে পূর্ণ দিনকে দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে তার নিয়ামতকে আমাদের উপর সম্পূর্ণ করেছেন এবং ইসলামকে তোমাদের জন্য দিন স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম আল্লাহ পাকের মনোনীত দিন যেই দিনের আল্লাহ রাজি হবেন রাজিত সেই দিন হচ্ছে ইসলাম সুতরাং এই দিন ছাড়া অন্য কোনো রাস্তা ধরে যদি কেউ বলে যে আমি পৌঁছিব যেমন ঢাকা আমি এলাম না চিটাগাং থেকে আমি এলাম উত্তরবঙ্গ থেকে এলাম আমি ভাই আমি এদের রোড দিয়ে না এসে আমি পানি জাহাজে আসলাম হ্যাঁ বঙ্গোপসাগরের দিক থেকে আসলাম হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে তো এই যুক্তি চলে কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য এই যুক্তি চলে না বিদাতিরা নাস্তিকরা এইরকমই যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ জেনারেল শিক্ষিত অনেক জাহেল মূর্খ আছে তারা এসব যুক্তি পেশ করে কেন আল্লাহকে পাওয়া যাবে না ইহুদি মতবাদ দিয়ে খ্রিস্টান যদি ভালো মানুষ হয় কেন জান্নাত পাওয়া যাবে না গত সপ্তাহে একটা বক্তব্য ছিলাম আর কি ক্যাম্পে তো ডিউটির সময় তাদেরকে বাধ্যতামূলক বক্তব্য বসানো হয় এক যুবক ছেলে জিজ্ঞাসা করছে যে একটা খ্রিস্টান যদি ভালো হয় সৎ মানুষ হয় তো কেন জান্নাত পাবে না ইসলামই বুঝে না মুসলিম জাতির অবস্থা ইসলাম বুঝে না এটাকে অনেকবারই বলেছি খ্রিস্টান যদি সৎও হয় তবু কলেমাতে দুটো যে অংশ আছে লা এলাহ আসাদু আল্লাহ এলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবনে প্রথম কথা এখানে তৃপ্তবাদ আছে একত্র তাদের বিশ্বাস নেই তৌহিদে বিশ্বাস নেই যদি বলে যে আমি খ্রিস্টানদের এই বাতিল তৃপ্তবাদকে মানি না কোন খ্রিস্টান বলেও তবুও দ্বিতীয় অংশ যে আসাদান্না মোহাম্মদান রসুল্লাহ এবং সাক্ষ্য প্রদান করছে যে মোহাম্মদ আল্লাহ রসুল তা কোন খ্রিস্টান মানে না সুতরাং কি করে তার মুক্তি হবে হ্যাঁ কি করে তার আমল কবুল হবে দুটো শর্ত রয়েছে যেমন একমাত্র আল্লাহরে বদবন্দি করতে হবে প্রথম অংশে করিমার শেখানো হয়েছে তেমন দ্বিতীয় অংশে শেখানো হয়েছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহামের তরিকা অনুযায়ী আমল করতে হবে কি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন ইসলামের দিন আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো জীবন বিধান সন্ধান করে কেউ যে ওই রাস্তা দিয়ে আমি আসবো আল্লাহর কাছে হ্যাঁ মুসলিম উম্মাতের বিদ্যার্থীরা যেমন রাস্তা তৈরি করেছে না না শরীয়ত দিয়ে শুধু হবে না মারেফত লাগা আর মারেফতে চিস্তি তরিকা আছে আর কাদেরি তরিকা আছে নকশবন্দি তরিকা আছে এইসব তরিকা যেগুলি আছে সেগুলি তরিকার কোন এক তরিকা দিয়ে আসতে হবে আল্লাহাক বলছেন অমাইয়াবতাকে গাইর আল ইসলামে দিয়ে নেন ইসলাম ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে যদি নকশবন্দি তরিকা দিয়ে আসতে চাই যে আল্লাহকে পাবো চিস্তি তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো হ্যাঁ নিজামী তরিকা দিয়ে আল্লাহর কাছে পাবো সাবেরি তরিকা দিয়ে আল্লাহকে পাবো চর্মনাই শশীলা তরিকা দিয়ে আল্লাহকে পাবো এইসব যে ধারণা ওই রকমের ধারণা যেমন খ্রিস্টান মতবাদ দিয়ে আল্লাহকে পাবো এরকম ধারণা ফালাই কবাল আমি আল্লাহ বলছেন কখনো আমি কবুল করব না কখনো তা কবুল হবে না বাহু আফিল আখেরাতে মিনাল খাসেরিন পরকালে ক্ষতিগ্রস্ত হবে কারণ এগুলি আল্লাহর নাজিল কিন্তু বিধান নয় আল্লাহর নাজিল কিন্তু বিধান মোতাবেক জীবনযাপন করতে হবে তো আল্লাহ পাক দিন ইসলামকে মনোনীত করে দিন ইসলাম যা প্রকাশ্য কোরআন শোনা রয়েছে নবী সাল্লাম বলেছেন যে দুটি বস্তু ছেড়ে গেলাম তোমরা অতদিন পথভ্রষ্ট হবে না তার এক তো ফিকুম আমরাই নেই তোমাদের মধ্যে দুটি আমর ছেড়ে গেলাম আমর মানে বস্তু আমার মানে আদেশে হয় আওয়ামের যখন ওর জমা হবে আর আমর অমর যখন বস্তুর মানে হবে কাজের মানে হবে হ্যাঁ দুইটি বস্তু ছেড়ে গেলাম তাজিল্লু কখনো তোমরা গুমরা পথভ্রষ্ট হবে না রাস্তা হারাবে না মা তামাস্তাক তম্বে মা যতক্ষণ দুটি বস্তুকে মজবুত করে ধরবে যতক্ষণ ধরে রাখবে ততদিন পথভ্রষ্ট কখনো হবে না ধরে থাকলে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন আর আমার সন্ন্যত আমার হাদিস বলা হয়নি যে তার সাথে মারেফত ধরতে হবে করতে লাগবে বলা হয়নি কোরআন সন্না সবার কাছে প্রকাশ রয়েছে কেন গোপনে বাতেনি ইলিম আবার কোথা থেকে আসলো এই বাতেনি ইলিম তো ইসলামের শত্রুদের কাছ থেকে আসছে বাতেনি ইসমাইলি বিভিন্ন ফিরকা বহরা এসব ফিরকা রয়েছে শিয়া রাফেজিদের মধ্যে তাদের থেকে এসছে এগুলো ইসলাম নয় আল্লাহ পাক যে ইসলামকে জীবন বিধান স্বরূপ মনোনীত করেছেন সেই ইসলাম কোরআন শুনে মজুদ রয়েছে এবং সবার জন্য সহজলভ্য যে কোনো ব্যক্তি তা কোরআন এবং হাদিস চর্চা করলে পেতে পারে নিজে পড়ে হোক আরবি ভাষা যদি বুঝে অথবা যারা আরবি ভাষা বুঝে তাদের কাছ থেকে যদি শহীদ দিক নির্দেশনা কোরআন শোনার আলোকে পায় এদিক ওদিক থেকে নয় আমার অপব্যাখ্যা করে নয় খুব সহজে পেতে পারে এর জন্য যাচাই বাছাই করা আপনার আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ এর জবাব নেবেন যে তুমি যাচাই বাছাই করেছিলে কিনা বাস পেয়ে গেলে তারাও তো হুজুর ছিল তারাও তো আলেন তারা তো মাদ্রাসা খুলে রেখেছে এত বড় মাদ্রাসা চালায় তারা কি ভুল আছে না এইসব কথা আল্লাহ শুনবেন আল্লাহ শুনে তোমাকে আকল দিয়েছিলাম হ্যাঁ আকল দিয়েছিলাম আর কাল দিয়েছিলাম আল্লাহ এসবের আফালা আকেলুন কত জায়গায় কোরআন কেরিমে রয়েছে আফালা তা আকেলুন তোমরা আকল করছে না বুঝতে না বিবেক ছিল না আর আল্লাহ বলছেন বেহা কলব ছিল হৃদয় ছিল কিন্তু তা দিয়ে তোমরা ফিক্স করতে না বুঝতে না আল্লাহ পাক জবাব নেবেন কলবের জবাব নেবেন আকলের জবাব নেবেন এই ক্ষেত্রে এই কথা বলে আপনি মুক্তি পেয়ে যাবেন না কালকে আমাদের যে আল্লাহ এদেরকে তো বড় বড় উলিয়া উলিয়া মনে করেছিলাম এইসব পীরের তরিকা ওয়ালাদেরকে আর পীরদেরকে সুতরাং তাদেরকে ধরেছিলাম ব্যাস জান্নাত পেয়ে যাবেন অত সহজ নয় এই দুটো বস্তু আল্লাহ দিয়েছেন এর হিসাব নেবে আকলের হিসাবে নেবেন যা মগজে রয়েছে আর কলবের হিসাবে নেবেন যা এখানে রয়েছে তারপরে আর একটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লা সাল্লামের এন্তেকাল হয়ে গেছে এই কথা বলা বিদাতিদের কাছে মাজার পূজারীদের কাছে পীরপন্থীদের কাছে বেয়াদবি অথচ এই কথা কোরআন করিমে স্পষ্ট ভাষায় রয়েছে কথাটি এর আগেও এসেছিল এখন দলিলগুলি আসছে বলছেন দলিল আলামতহি সাল্লাহ আলী সাল্লাম নবী করিমের মত হয়ে গেছে অফাত হয়ে গেছে এন্তেকাল হয়ে গেছে এর দলিল প্রমাণ সুতরাং হায়াত নবী নয় নবী হায়াতে নেই নবী ইন্তেকাল করেছেন দুনিয়ার যে দুনিয়া থেকে যে বিদায় নিতে হয় মত যেটিকে বলা হয় সেই মত তাঁর উপর হয়ে গেছে তিনি আর ফিরে আসেননি ইহুদি খ্রিস্টানদের কথা মনে করবেন যে এই খ্রিস্টানদের একটি দল আছে তাদের ধারণা যে ঈসা আলি সাল্লামকে হত্যা করে দিয়েছে ইহুদিরা কিন্তু তিন দিন পর আবার ফিরে চলেছে এরকমও নয় এরকমও নয় এগুলি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ বা চোখের আড়াল হয়ে গেছেন চোখের পর্দায় চলে গেছেন এন্তেকাল করেনি এন্তেকাল বলা বিয়াদ না গত সপ্তাহে মনে বলেছিলাম যে এসব সংশয় যেগুলি থেকে শহীদের আয়াত থেকে না হায়াত তাদের বারজাখী হায়াত রয়েছে পরলৌকিক জীবন রয়েছে দুনিয়ার জীবন নেই দুনিয়ার জীবন মতের সাথে শেষ হয়ে গেছে ইন্নাকা হে আপনি মৃত ইন্নাকা মাইয়েত মাইয়েত মানে কি কোথায় গেছিলেন ভাই জানাজা থেকে আসুন মাইয়েতকে দফন করতে গেছিলেন বলেন না বাংলা ভাষায় আরো কি বেশি আরবি শিখতে হবে জন্য এই আখিরার জন্য এতটাই যথেষ্ট যে বাংলা ভাষায় আরবি শব্দটি বাংলার মতো ব্যবহার হচ্ছে মাইয়েত কে গোসল দিচ্ছে ইন্নাকা মাইয়েতুন নিশ্চয় আপনি মাইয়েত মৃত এতেকাল করবেন আপনি ওয়া ইন্নাহ মাইয়েতুন এবং তারাও মাইয়েত হবে অতপার আপনারা সবাই তোমরা সকলে ইয়মাল কেয়ামাতে কেয়ামতের দিবসে ইন্দা রব্বেকুম তোমাদের রবের নিকট তাখতা সেমন বাদ অনুবাদ করবে এখানে বলা হয়েছে কাফেরদের কথা জালেমদের কথা গুনাগারদের কথা বিজাতির কথা জানলাম আমি তো ভালো কাজ করেছিলাম অনেক নেকির কাজ করেছিলাম নামাজ পড়েছিলাম তার সাথে কবর পূজাও করেছিলাম নামাজ পড়েছে কিন্তু নামাজ সব বরবাদ করে দিয়েছে ওলা আশরাকুল আহাবে মা কানু আমালুন সব নষ্ট হয়ে গেছে আমরা অনেক দান খেরাত করেছিলাম লোক দেখানো করেছিলাম সব নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো বাদানুবাদ হবে আমতে মাঠে যেমন পরীক্ষার ফলাফল পাওয়ার পরে অনেক ছাত্ররা মনে করে যে আমি তো ভালো লিখেছি আর যদি শিক্ষকের সামনে সাহস বেশি সাহস থাকে অথবা সাবালো খুব শিয়ানা ছাত্র তখন শিক্ষক কি স্যার আমার নম্বর কিন্তু কম এসছে আমি ভালো লিখেছিলাম আপনি নম্বর কম দিয়েছেন যদি একটু শিক্ষক হালকা একটু নরম হয়ে যায় মাদ্রাসার অনেক ছেলে চেপে পড়ে মাদ্রাসার পর্যন্ত শিক্ষকের উপর আর স্কুলে তো অস্ত্র পর্যন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ে কেন আমাকে নম্বর কম দিয়েছে তো কালকে আমাকে আল্লাহ পাকে দরবার বাদানুবাদ করবে কিন্তু সেখানে করার কোনো উপায় নেই আমল নামা প্রমাণ করে দিবে কম্পিউটারের যুগে আজকে কম্পিউটারের যুগে আর বোঝাবার প্রয়োজন নেই আল্লাহ পাকের কাছে আমল নামা এর চাইতে সূক্ষ্ম থাকবে আমল নামা আল্লাহ দেখে দেখো অমুক দিনে সব কাজ করেছো এই বেদাতগুলি করেছে এই পাপ করেছো আর এই এই সিরকের জন্য আমল নষ্ট হয়ে গেছে এই বেদাতের জন্য আমল নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তখন বলে মালে হাজাল কিতাব আশ্চর্য হবে মালে হাজাল কিতাব লাগাদুর সগীরাতাম ওয়ালা কবীরাতান ইল্লা সাহা আমরা ভুলে গেছি সব কাজ করে ছোট কথাও ছাড়েনি বড় তো ছাড়েনি ছোট কথাও ছাড়েনি ইল্লা আসা সব লিপিবদ্ধ করা আছে মা আমেলু হাজেরা যা কিছু করেছেন সব হাজির সামনে মজুদ আছে একটা রিয়াল চুরি করেছেন ওটাও লেখা আছে সুরাজ আয়াত নম্বর ত্রিশ একত্রিশ আয়াত কত স্পষ্ট তারপরে বলবেন হ্যাঁ যেন বিজীবিত হায়াতুন নবীর বই লিখে বসে আছে বিদ্যার্থীরা বলেন তারপরে যে কোনো ব্যক্তি তার মৃত্যু ঘটবে মারা যাবে বরজাখি জীবনে থাকবে আল্লাহ পাক তারপরে তাদেরকে কি করবেন ছেড়ে দেবেন মাটিতে মিশে গেল শেষ না কি করবেন ওঠাবেন পুনরুত্থান হবে আলবাস বাদাল মত অলবাসে বাদাল মতের ইমানে মুফাসাল পড়ে তো অভ্যাস আছে কম্প কিন্তু বুঝছেন না হ্যাঁ মৃত্যুর পরে উঠানো হবে অন্যাস এজা মা তুই লেখক বলছেন যে মানুষ প্রত্যেকে মারা যাওয়ার পরে তাদেরকে পুনরুত্থিত করা হবে আবার উঠানো হবে উঠানো হবে এর দলিল যে উঠানো হবে মরে গেল সরে গেল পচে গেল কিছুই নাই ত্রিশ বছর পরে দেখলে একটা হাড়ের কোনো কিছুই পাবেন নিশানা পাবেন না হ্যাঁ উঠাবো দলিল কৌল মহান আল্লাহর বাণী দলিল মিনহা খালাকুম আল্লাহা বলছেন যে এই মাটি থেকে মিনহা তাতে থেকে অর্থাৎ মাটির দিকে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ অফিহা নই দেখুম এবং তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে দেব কখন ফিরিয়ে দেবেন হ্যাঁ মৃত্যুর পরে দাফন করতে হবে মাটিতে যদি দাফন না করে হিন্দুদের মতো জ্বালায় তবুও গেল মাটিতে পানিতে ভাসিয়ে দিল তবুও গেল মাটিতে হ্যাঁ পশু পাখিতে খেয়ে নিল লাশ খেয়ে নিল তারপরেও মাটিতে পায়খানা পেশা মাটিতেই গেল মাছে খেয়ে নিল তবুও মাটিতে গেল বাঘে খেয়ে নিল তবুও মাটিতে গেল মাটিতে গেল অফিহা নয় রকম এবং তোমাদেরকে তাতেই ফিরিয়ে দেব আদা মানে ফিরিয়ে দেওয়া নয় দেখুন তোমাদেরকে আবার মাটিতে ফিরিয়ে দেবো অমিনহা করে যকুম তারা তনখরা এবং তা থেকেই তোমাদেরকে বের করবো তারা তনখরা আর একবার আবার কি বললেন তারা তা নখরা এগিয়ে বসেন জায়গা হচ্ছে না একটু এগিয়ে বসেন সুরাতহা আয়াত নম্বর পঞ্চান্ন আল্লাহ ফাকরাবুল আলমিন সুরায় নোহের আয়াত নম্বর সতেরো এবং আঠারোতে এরশাদ করেছেন আল্লাহ আম্বাতা কমিনাল আরদে নাবাতা আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করেছেন আম্বাতা নাবাত ঘাস ঘাস যেমন বেরোয় গাছ বেরোয় গজিয়ে উঠিয়ে বীজ থেকে কিন্তু মাটি থেকে মাটি না থাকলে হবে না মাটি থেকে বীজটা ফেটে গজিয়ে ওঠে কোনো গাছ ঘাসপাত আল্লাহ পাক মানুষকে ওই রকম বলছেন যে আম্বাতাকুম মিনাল আর আরদে মাটি থেকে তোমাদেরকে উদ্গত করেছেন তারপরে অতবার তোমাদেরকে তাতে আল্লাহ ফিরিয়ে দেবেন মতের পরে মাটিতে ফিরে যেতে হবে করে যখন এখরাজা এবং তোমাদেরকে আল্লাহ পাক বেরও করবে মাটি থেকে আবার বের করবেন রব্বুল আলমী যে রব্বুল আলমীর সামনে হাসর মাঠে বিচার দিবসে দণ্ডায় হওয়ার জন্য বেরিয়ে আসবে মাটি থেকে বাদাল বাসে পুনরুত্থানের পরে আল্লাহ পাক জমিন থেকে উঠালেন কিয়ামত হয়ে গেল জমিন থেকে উঠালেন তারপরে কি হবে মহাসাবুন হিসাব নেওয়া হবে হিসাব দিতে হবে ইমান থাকতে হবে যেমন আমাদের বিশ্বাস আছে ইমান আছে যে এখন বৈকালবেলা একটু পরে সন্ধ্যা লাগবে তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে কারো সন্দেহ আছে এর চাইতে বেশি ইমান অকাট্য ইমান হইতে হবে অকাট্য ইমান হইতে হবে যে আমাদের প্রত্যেকটি কাজের কথার হিসাব হবে এই ইমানে দুর্বলতার কারণে আজকে আমাদের পা খরচ অজেবে অবহেলা শরীয়তের বিরোধিতা অন্যায় কাজ করা জুল অত্যাচার করা বাড়াবাড়ি করা আল্লাহ পাকের আদেশ নিষেধ মানায় গাফিলতি এগুলির পিছনে কারণ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আমাদের দুর্বল হয়ে গেছে আখেরাত পরকাল হিসাব জবাবদেহির প্রতি ইমান আমাদের দুর্বল হয়ে গেছে মনেই থাকে না হয়তো সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস পার হয়ে গেল কখনো মনেও আসে না যে একদিন আমাকে হিসাব দিতে হবে টাকাটা নিলাম অমুকের কাছে ধার দিতে হবে মনে আসে না যে জবাব দিতে আজকে না দি কালকে আমাকে কি দিব নেকি দিতে হবে নেকি থাকবে তাহলেই দিব যদি গোনাগার হই তো গোনার উপরে গোনা চেপে আরো আজাবের উপর আজাব বৃদ্ধি হবে ভয় নেই ভয় নেই চিন্তাও নেই বিদেশে এসেছেন প্রবাসে এসেছেন চিন্তা আছে একদিন যেতে হবে সুতরাং পাসপোর্টটা কত হেফাজতে রাখছেন হ্যাঁ আপনার আপনি কাজকর্মগুলি কত যত্নের সাথে করছেন যে দেশে যেতে হবে কিছু করতে হবে দেশে কি খালি হাতে দেশে গিয়ে কি করব আর আপনার কেমন ইমান পরকালের প্রতি সেখানে হিসাব দিতে হবে জবাব দিতে হবে এই ষাট বছর সত্তর বছর জীবন কি করে এসেছো তারপরে যদি জবাব না দিতে পারি জাহান নামে যেতে হবে জাহান নামে থাকতে হবে কেমন ইমান যে আমাদের কাজকর্ম নেই ফরজ অজবে গাফিলতি হারাম হালালের পার্থক্য নেই এমন জিন্দগি কেন আমাদের মুসলিম সমাজের তার ইমানেই জিজ্ঞাসা চিহ্ন আছে যে আমাদের ইমানের অবস্থা কি নিজের ইমানের কথা নিজে জিজ্ঞাসা করেন যে তোমার ইমানের অবস্থা কি যে মাসকে মাস চলে যাচ্ছে আল্লাহর ভয় ভীতে নেই ফরজ অজে আদায় করলাম কিনা হারাম থেকে বেঁচে থাকলাম কিনা আল্লাহর বাধা নিষেধ মেনে চললাম কিনা কোনো পরোয়া নেই কোনো পরোয়া নেই মুখে শুধু দাবি করলে হবে না যে আমরা মুসলমান এর কোনো মূল্য নেই আকিদায় আমলে কথায় কাজে সবকিছুতে যদি মেল না থাকে তাহলে শুধু মুখে দাবি করলে হবে না যে আমার বাবা হাজি সাহেব ছিল আমার দাদা মৌলানা সাহেব ছিলেন হ্যাঁ আমার ভাইয়েরা একটা ভাইকে হাফেজ করেছি অনেক যুবকরা বলে আমার ভাই ভাই হুজুর আমার ভাই এক হাফেজ আমার ভাই এক মৌলানা কোনো মূল্য নেই সব কথা বলার তো আল্লাহ ফাকরাবুল আলমিনের সামনে হিসাব দিতে হবে ও মজি ও নাবি আমালিম হিসাব দেওয়ার পরে এমন নয় যে হিসাব দেওয়ার পরে ছেড়ে দেবে হিসাব দেওয়ার পরে অপরাধ করলেন তবুও ছুটে গেলেন সিরিক কুফুরি করলেন তবুও ছাড় পেয়ে গেলেন না আমালহিম তাদের আমলের প্রতিদান দেওয়া বদলা দেওয়া হবে যেমন আমল তেমন বদলা দেওয়া হবে এর দলিল অলহ তালা এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী লিয়াজি আল্লাহ আসাউ বেমা আমেলু আল্লাহ পাক পরকাল কায়েম করবেন কেয়ামত কায়েম করবেন হাসর করবেন সবাই সমবেত করবেন বিচার দিবসে যারা খারাপ আমল করেছে তাদের আমল তাদেরকে বদলা দেওয়া আসাউ বদলা দেওয়ার জন্য ওই ব্যক্তিদেরকে যারা খারাপ করেছে বেমা আমিলু তাদের আমলে পাপ করেছে অন্যায় করেছে তাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য বিল হোসনা এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে ভালো প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ সৎ ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দেবেন ভালো প্রতিদান দেবেন আর অসৎদেরকে তার শাস্তি দেবেন এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন কেয়ামত কায়েম করবেন পৃথিবীতে পুরোপুরি আল্লাহ ফাকরবুল আলমিন মানুষ সৎকে তার পুরোপুরি বদলা দেন না কাফেরকে দিয়ে রেখেছেন জালেমকে দিয়ে রেখেছেন বেনামাজিকে দিয়ে রেখেছেন পাপিকে দিয়ে রেখেছেন দুনিয়া আর অসৎদেরকে সব শাস্তি দিয়ে দেন না কখনো দেন কখনো অবসর দিয়ে দেন একবারে দীর্ঘ অবসর দিয়ে দেন কিছুদিনের অবসর দিয়ে দেন সারা দুনিয়াতে সারা জিন্দগি অবসর দিয়ে দিলেন আল্লাহ ফাকরাবনের দুনিয়াতে পুরোপুরি ন্যায় অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য তৈরি করেনি কর্মক্ষেত্র হিসাবে তৈরি করেছেন আল্লাহ বলেননি যে এটা ইয়ামুল জাজা দুনিয়ার জীবন প্রতিদানের জীবন নয় এটি হচ্ছে ইয়ামুল আমাল কর্মজীবন আর আখেরাত হচ্ছে বড়কাল হচ্ছে ইয়ামুল জাজা মালিক ইয়ামুদ্দিন ইয়ামুদ্দিন মানে ইয়ামুল জাজা প্রতিদান দিবস আল্লাহ পাক প্রতিদান দিবসের একমাত্র মালিক একচ্ছত্র মালিক সুরায় নাজম আয়াত নম্বর একত্রিশ সুতরাং এই কিয়ামতকে মতের পরে পুনরুত্থানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম নয় কাফের সে কাফের কেউ যদি অস্বীকার করে আচ্ছা অস্বীকার করলো না কিন্তু সারা জীবন খেয়াল করলো না ভুরুক্ষেপি করলো না সে কি মুসলমান সারা জীবন চলে গেল কোনোদিন তার এরকম খেয়াল হলো না যে সংশোধন করি তবা করি ফিরে আসি যা হয়েছে হয়েছে এখন তবা করে ফিরে আসি সেও কাফের একে বলা কুফরুল এরাজ বিমুখতার কুফুরি বিমুখ সারা জীবন উল্টো পথেই থাকলো আল্লাহর দিকে কোনোদিন ধাবিত হলো আল্লাহর উল্টো দিকে মসজিদ দিয়ে কোনোদিন ধাবিত হলো না মসজিদের উল্টো দিকে দিনের দিকে কোনোদিন ঝুঁকলো না দিনের উল্টো দিকে এই রাজের কথা এই রাজ এই এই কলেমা এই শব্দটি কোরআনে কেরিমে বহু আয়াতে ব্যবহার হয়েছে ফা আ রাজা আকসার আল্লাহ ফাকরুল আলম বহু আয়াত বলেছেন তারা বিমুখ মুখ ফিরিয়ে নিয়েছে সারা জীবন চলে যাচ্ছে বছরকে বছর চলে যাচ্ছে আপনি তো আপনার ছেলে মেয়েকে ভুলে থাকেন না আপনার স্ত্রীকে ভুলে থাকেন না আপনার জমি জায়গা ভুলে থাকেন না আপনার বাড়ি ঘর ভুলে থাকেন না আপনার চাকরি ভুলে থাকেন না দুনিয়ার কোনো কাজ এইভাবে সারা জিন্দিগি ভুলে থাকেন না দশ বছর বিশ বছর ধরে ভুলেই গেছেন একবারে এমন তো হয় না কিন্তু আপনি এবাদত বন্দিগি কি আল্লাহ কেন সৃষ্টি করেছেন সবকে সারা জীবন বলে আছে বলছে আমি জাতিতে মুসলমান আমি কোথায় কাবেন এটা কুফরুল এরাজ আল্লাহ থেকে বিমুখ হওয়ার কুফুরি অমান কাজাবিল বাসে কাফারা যে ব্যক্তি পুনরুত্থানকে মিথ্যা মনে করবে সে কাফের হয়ে যাবে সে কাফের এর দলিল কাফের বলে দলিল লাগবে আমাদের দেশের আবার ওই ঢালাহারে কুফরি বলার যে প্রবণতা আছে সেই কুফরি নাই এইরকম কুফরির ফতুয়া দেওয়া এক দল আরেক দলকে এক পার্টি আরেক পার্টিকে এক তরিকা আরেক তরিকাকে এটি হচ্ছে গুমরাহি গুমরাহি যতক্ষণ পর্যন্ত কোরআন সন্ন্যার স্পষ্ট দলিল নেই তারপরে তাদের অজ্ঞতা দূর করার জন্য কোন রকমের আপনি তাদের জানিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাননি ততক্ষণ পর্যন্ত নাই কেউ কুফরিতে পৌঁছেনি আর আপনি কাফের বানিয়ে দিলেন তাকে ইসলাম থেকে খারিজ করা আপনার ইতিহার নেই কোন আলেমের এখতিয়ার নেই কোন মুফতির এখতিয়ার নেই যদি কাউকে কাফের বলে নবী সাল বলেছেন অথচ সেই কাফের নয় তাহলে যেই ব্যক্তি এই ফতুয়াবাজি করবে যে মুফতি সেই কাফের হয়ে যাবে মনে রাখবেন দলিল যারা পরকাল বিশ্বাস করে না কাফের এর দলিল কৌল তালা মহান আল্লাহর বাণী জামাল্লাজিনা কাফারু আল্লাহা বলছেন কাফেরদের ধারণা জামা মানে ধারণা করা কাফেরদের ধারণা আল্লাহ ইউ বাসু যে তাদেরকে পুনরুত্থিত করা হবে না তারা তাদের পুনরুত্থান হবে না বাস হবে না কুল হে নাবি আপনি বলে দেন বালা অবশ্যই হ্যাঁ অবশ্যই ও রব্বি আমার রবের কসম আমার আল্লাহর শপথ করে বলছি লাতু আসুন না অবশ্যই পুনরুত্থিত তোমরা হবে অবশ্যই এক তো কসম করেছেন তারপর লামের তাকি তারপর নুন সাকিলার তাকি লাতু আসুন না অবশ্যই অবশ্যই কসম করে বলছি আমার রবের অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে চিন্তা করে নাও কি করবে তার জন্য প্রস্তুতি নাও সোম্মা না অতপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নাবা মানে হচ্ছে খবর ওখান থেকে নবী যিনি আকাশের খবর দেন ওহির খবর দেন তো এই নাবা থেকে সুরায় নাবাজে আইন নাবাইল আজিম হ্যাঁ মহাসংবাদ মহাসংবাদ কিয়ামতের সংবাদ ওখান থেকে অবশ্য তোমাদেরকে সংবাদ দেওয়া হবে খবর দেওয়া হবে তখন তোমাদের খবর আছে বেমা আমেল তুমি কিসের খবর দেওয়া হবে যে কি আমল করে এসেছো দুনিয়ায় ভালো আমল করেছো মন্দ করেছো তৌহিদ করেছো শির করেছো সন্ন্যত করেছো না বিদাত করেছো আর এই পুনরুত্থান এবং হিসাব নেওয়া তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জ্ঞাত করিয়ে দেওয়া তোমাদের জবাবদেহি সেখানে হবে আল্লাহর দরবারে এসব আল্লাহর জন্য অত্যন্ত সহজ এমন মুশকিল নয় একজন কপিলের একশো দুশো লেবার থাকে তো খোঁজই রাখে না যে কটা পালাইল আর কটা আছে আর কটা ছুটি গেছে যদিও ডায়েরি না দেখে বা তার কম্পিউটার না দেখে যে যেখানে মেমোরিতে আছে অথবা নোট করা আছে রেকর্ড না দেখে তো বলতেই পারবে না আর রেকর্ডে যদি না উঠানো তাকে তো বলতেই পারবে না তাই না আল্লাহ ফাকরাবুল আলমের কত মখলুক মানুষ কত আজকার জমানায় কত কোটি কোটি মানুষ আবার আদম আলী ইসলাম থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আবার কত মানুষ কি আমার পর্যন্ত আসবে আবার জিনের যে সংখ্যা আল্লাহ পাক কত রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন জালিকা এই সমস্ত মানুষ এবং জিনের হিসাব নেওয়া তাদেরকে উঠানো মতের পরে জিনেরও মত হবে তাদেরকে উঠানো হবে মতের পরে সবার হিসাব নেওয়া আল্লাহর জন্য জালিকা আল্লাহ আল্লাহর জন্য অত্যন্ত সহজ এমন মুশকিল না যে সামলাতে পারা যাচ্ছে অনেক বড় লাইন লেগে আছে সামলাতে পারছেন না ইলেকশনে দেখেছেন ছেড়ে দেয় সব কিছু যা করছে করতে এমন হবে না জালিকা আল্লাহ ইয়াসির আল্লাহ ফাকরাবুল কাছে হিসাব নেওয়া খুব সহজ সুরে তাগাবন আয়াত নম্বর সাত আল্লাহ ফাকরাবুল আলমের নবী করিম সাল্লা সাল্লামকে শেষ রসুল করে প্রেরণ করেছেন কিন্তু তার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছেন প্রত্যেক জাতিতে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন জাতি করে তারা আল্লাহর সামনে কাল কেয়ামতে গিয়ে বলতে না পারে যে আল্লাহ তো আমরা তো জানতাম না যে আপনার এবাদত করতে হবে এটাও জানতাম না আবার কেমন করে এবাদত করতে হবে তাও তো জানতাম না কি করলে আপনি রাজি হবেন তাও জানতাম না যাতে করে কোনো মানুষ বলতে না পারে আল্লাহ পাক অসংখ্য রসুল নবী পাঠিয়েছেন তাই লেখক বলছেন সাল আল্লাহ জামি আর রসুল মুবাসিরিন অমুনজেরিন আল্লাহ পাক সমস্ত রসুলগণকে প্রেরণ করেছেন দুইটি উদ্দেশ্যে সুসংবাদ দেওয়ার জন্য আর সতর্ক করার জন্য সুসংবাদ কার জন্য এর আগে একদিন বলেছি হ্যাঁ যারা সৎকর্মশীল মমিন ইমানের ওপর ভিত্তি করে সৎকর্মশীল ইমান রয়েছে তার ওপর নেক আমল রয়েছে ফারায়জ অজিবাত রয়েছে হারাম নাজাজ কাজ দিয়ে অবৈধ কাজ থেকে বেঁচে রয়েছে এইসব সৎকর্ম ইমান এবং সৎ আমল যাদের আছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য প্রত্যেক রাসুল প্রেরিত হয়েছে শুধু আমাদের নবী নন বরং সমস্ত আম্বিয়া এবং রাসুলগণ প্রেরণ করা হয়েছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য মমিন এবং সৎকর্মশীলদেরকে অমনজেরিন এবং সতর্ককারী করে সতর্ক সাবধান করার জন্য কাকে যারা বিরোধিতা করেছে যারা বিরোধিতা করেছে আল্লাহ পাকের বিধান মানতে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে অথবা জন্মগত কিন্তু তার ওপর আমল করেনি তাদেরকে সতর্ক করার জন্য এখন সতর্ক করে দিয়েছেন এখন নবীর সিলসিলা তো বন্ধ হয়ে গেছে নবী একাডেমি শেষ রসুল তাহলে এখনকার যুগের লোকেরা মুসলিমরা যারা গাফিল হয়ে রয়েছে শির বিদাতে রয়েছে বেনামাজি হয়ে রয়েছে পাপে ডুবে রয়েছে তারা আল্লাহর সামনে বলতে পারবে নাকি কালকে আমাদের আল্লাহ আমাদের জন্য তো কোনো রসুল আসেনি চোদ্দশো বছর আগে এসেছিল তা আমরা কি করব পারবে কেন পারবে না কেন পারবে না বলতে নবী করিমকে আল্লাহ পাক যা দিয়েছেন তা বিনা কোনো বিকৃতিতে সুরক্ষিত রয়েছে মাহফুজ রয়েছে কোরআনে করিমের আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছে মাহফুজ রয়েছে ঘরে ঘরে কোরআনে করিম মজুদ রয়েছে লাইব্রেরিতে শহরে শহরে বাজারে বাজারে কোরআনে করিম মজুদ আছে তা তফসির মজুদ আছে প্রত্যেকটি ভাষায় নবী হাদিস মজুদ রয়েছে শহীদ জয়ীফের পার্থক্য করে দিয়েছেন মহাদিসরা দিন মজুদ রয়েছে তারপরে রেসালাতের সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু রসুলগণের মেশন চালাবার জন্য কোরআন সন্ন্যার আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই দায়িত্ব পালন করবে নাহলে তোমাদের জবাবদেহি করতে হবে গ্রামে গ্রামের আলেম শহরের আলেম থানার আলেম ডিস্ট্রিক্টের আলেম দেশের আলেমরা যদি এই কাজ না করে তাহলে তাদেরকে কালকে আমাদের জবাবদেহি করতে হবে যে হক কেন পৌঁছানি তোমরা জনসাধারণ কি করে জানবে তোমরা যদি শিরকে শির্ক বললে না তহিদ শিখালে না সুন্নত শিখালে না কি বিদাত বলে চিহ্নিত করলে না হ্যাঁ তোমরা বেনামাজিকে মেয়ে দিলে বোন দিলে বেনামাজির সাথে আদান প্রদান যেমন নামাজির বাড়ি খাবে নামাজির বাড়িও খেতে থাকলে নামাজির সাথে যেমন আচরণ বেনামাজির সাথে ওই রকমই ভালো আচরণ যদি এই হয় তোমাদের অবস্থা একাকার হয়ে মিশে থাকলে কোনোদিন বললেন না যে নামাজ না পড়লে ইসলাম থাকে না এ কথা বলে না যেগুলি কোরআন হাদিসের নেই সেগুলি কথা বলে আমাদের দেশের বিদ্যার্থী এক শ্রেণী আলমরা কিন্তু কোরআন হাদিসের কথা বলে না নবী করিম সাল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি নামাজ পড়লো না ছেড়ে দিল অস্বীকার করলো না যে কাপের হয়ে গেল এই হাদিস তো শুনতে পাওয়া যায় না আমাদের দেশের অজ কিন্তু শোনা যায় গত বুধবারে যে ভাইরা ছিলেন এক লোক বলছিল কি যে বেনামাজি বেনামাজির হাত যদি কোনো খাবারে লাগে কুকুরও যদি মুগদাই খাওয়া যাবে কিন্তু বেনামাজির হাত যদি কোনো খাবারে লেগে যায় তো সেটা খাওয়া যাবে না ঠিক না কথাটা এরকম বলেছিল না দলিল আছে যে কুকুরে মুখ দিলে খাওয়া যাবে খাবার আর যদি বেনামাজি হাত দিয়ে দেয় আপনার পাক শাক করা মাছ আছে সুন্দর মাছ পাক করে রেখেছেন অত গোস্ত পাক করে রেখেছেন আর একটা বেনামাজি এসে হাত দিয়ে দিচ্ছে আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তাহলে এই সব ফতুয়া কোথায় পেলেন যা কোরআনে অনেক হাদিস সেগুলির নাম ধর্ম আর কোরআন হাদিস আসিস যে বেনামাজি তুমি মুসলমান না সুতরাং মুসলমান হও উৎখুলুক ইসলামে কাবা মুসলমান হও এ কথা কেন বলেন না বেনামাজি কাল আমাদের ফেরাউন হামান ওবাইবিন খালব সব জালেমদের সাথে উঠবে সব কথা কেন শোনো চিরকাল জাহান নামে থাকবে এ কথা কেন বলো না জাকাত দিয়ে রোজা রেখে শুধু রমজান মাসের নামাজ পড়ে কোনো দিন জান্নাতে যেতে পারবে না নামাজ না পড়ে এই সব বক্তব্য কেন রাখো না আলেমদের কি বলছি আমি বিদাতি কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা হ্যাঁ খালি বেনামাজিকে আপনি কুকুরের থেকে নিকৃষ্ট বানিয়ে দিলেন ভিত্তিহীন কথার ভিত্তিতে আর বাস এর নামই ইসলামের খেদমত বরং এগুলি হারাম কথা যেগুলি কথা আল্লাহ জাল্লাহ জামিন সুলতান যেসবের সনদ প্রমাণ আল্লাহ নাজিল করেন সেসব কথা বলা যায় দিন আল্লাহ আল্লাহ মা যে সম্পর্কে তোমাদের জ্ঞান দেওয়া হয়নি বলা হয়নি যে বেনামাজি কুকুরে মুখ দিয়ে দিলে খেয়ে নাও কিন্তু বেনামাজি হাত দিলে খেয়ে না এইসব কথা বলা হয়নি কোরআন হাদিসে সুতরাং এসব কথা বলিও না বলা তাকফো যে সম্পর্কে কোরআন সন্ন্যায় তোমাদের জ্ঞান নেই সেসব কথা তোমরা বলিও না কারণ এর জবাব নেই করতে হবে আল্লাহ ওই সব বিদাতি মোল্লাদেরকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে বলেছিলে পতুয়াই যে বেনামাজি হাত দিলে খাওয়া যাবে না কুকুরে মুখ দিলে খাওয়া যাবে তো এর দলিলটা শোনাও তো কালকে আমাদের যখন ওই বিদাতি মোল্লাকে জিজ্ঞাসা করে কি জবাব দেবে কিন্তু আমি বেনামাজি মুসলমান থাকে না জিজ্ঞাসা করবেন আল্লাহ ফাকরুল প্রথম কথা জিজ্ঞাসা করবেন না ইনশা আল্লাহ তালা কারণ আমি কোরআন হাদিসের কথা বলেছি আল্লাহ বলছেন ওয়াকিমুসালাতুন মিনাল মুশরেক নামাজ কায়ম করো মুশরেক হয়ে যেও না অর্থাৎ নামাজ না পড়লে মুশরেকদের দলভুক্ত হবে সুরায় তবর আয়াত নবী সাল বলছেন আল আহাদুল্লাজি বাইনানা বাইনাহুস সালাত ফামান তারাকা ফাকাদ ফামান তারাকাহা ফাকাদ কাফার যে ব্যক্তি তরক করলো অস্বীকার করলো না অস্বীকার পর্দাকেও যদি করে কাফের হয়ে যাবে অস্বীকার যদি কেউ কুরবানি কে করে কাফের হয়ে যাবে তাহলে নামাজ আর কোরবানিতে পার্থক্য কি থাকলো নামাজ আর পর্দায় আবার পার্থক্য কি থাকলো পার্থক্য নাই যে নামাজের কথা আল্লাহ পাক আশির বেশি বার বলছেন একশো বারের কাছাকাছি কোরআনে কারিমে আর পর্দার কথা আল্লাহ পাক একটি বা দুটি সুরাই বলেছেন সুরা হাজার সুরা নুরে বলেছেন দুটোই বিধান সমান এটা অস্বীকার করলো কাফে এটা অস্বীকার করলো কাফের না নামাজ ছেড়ে দিলেই মুসলমান নাই এই বিষয়গুলি যদি আমাদের জাতিকে বলতাম আমরা আলেমরা সবাই তাহলে বেনামাজি আমাদের সমাজে এত বেশি থাকতো না আরব দেশে যেমন বেনামাজির সংখ্যা একেবারে কম দশ বছর আগে তো দেখতামই না বেনামাজি এখন কিছু পাওয়া যায় এই প্রবাসীদের সাথে থেকে থেকে বেনামাজিদের সাথে থেকে এরাও কিছু বেনামাজি হতে শিখেছে কারণ এখানে ভালো করে জানে যে নামাজ নেই মানে সালাম মাফি ইসলাম মাফি এটা জানে নামাজ নেই মানে ইসলাম নেই কিন্তু আমার দেশের বাঙালি মুসলমান উর্দুভাষী মুসলমান ভারত বা পাকিস্তান বাংলাদেশের অধিকাংশ মুসলমান জানে না যে নামাজ নেই মানে ইসলাম নেই তো কি বলছিলাম আলেমদের দায়িত্ব রয়েছে রাসুল উল্লাহাম শেষ রাসুল তারপর রাসুল আসবে না কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে আলেম সমাজকেই এবং হক কথা বলতে হবে হক কথা বলতে হবে হক কথা যদিও তিক্ত লাগে কিন্তু তিক্ত লাগলো পরে সেটা তার জন্য ফলপ্রসূ হবে যেমন বেশ কিছু ওষুধ আছে খেতে খুব তিতা লাগে কষ্ট লাগে পানি আগে মুখে নানি এমনি যদি জিবাই দিয়ে দেন তো আপনারই কষ্ট একজন জ্ঞানী মানুষ তারপরে খুব খারাপ লাগবে তারপরে আপনি স্বেচ্ছায় ওষুধ খাচ্ছেন ছেলে আপনার ওষুধ খেতে চায় না মুখটাকে ফেড়ে ধরেছেন আর ওষুধটা ঢুকিয়ে পানি দিচ্ছেন জবরদস্তি মার দিচ্ছেন আরেকদিকে ওষুধ খাবি না তুই কি জন্য একটু পরে ফল পাবে তার ভালো সুতরাং বেনামাজিকে যদি খারাপও লাগে যে আরে আমি তো কাকুর হয়ে গেলাম কথা তো খুব কষ্টকর কিন্তু পরে যখন নামাজি হয়ে যাবে আল্লাহর ভয়ে আর কুপুরি থেকে বাঁচার ভয়ে তখন সে এর ফল পাবে চাপ লাগবে তখন কথা তিক্ত হইল হক কথা তিক্ত লাগলো তিক্ত হয় না কথা হ্যাঁ কথা তিতা হয় না কিন্তু তিতা লাগে হক কথা তিতা লাগে তো হক কথা বলতে হবে আর হক হচ্ছে আল্লাহ জান্নাজল করেছেন আর রসুল্লাহাম যা বলেছেন কোরআন এবং হাদিসে যা আছে তাই হচ্ছে হক আল্লাহ ফাকরবুল সমস্ত রাসুলকে প্রেরণ করেছে সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে এর দলিল হচ্ছে কৌলহ তালা মহান বাণী আমি বহু রসুল প্রেরণ করেছি আল্লাহ বলছেন সুসংবাদ দাতা করে অমুনজেরিন সতর্ককারী করে উদ্দেশ্য কি এখন আল্লাহ হজ্জাতন বাদার রসুল যাতে করে মানুষের জন্য আল্লাহর সামনে গিয়ে রাসুল প্রেরণ করার পর কোনো অজুহাত না থাকে কত সুন্দর কথা কালকে আমতে নো আলী সালামের জামানার কাফেররা বলতে পারবে না যে আল্লাহ মা জাহান আমিন বাশিরি ওয়ালা নাজির আমাদের কাছে কেউ সতর্ক করার জন্য আসেনি সুসংবাদ দেওয়ার জন্য আসেনি সাবধানও কেউ করে জানতাম না এ মোহাম্মদ এর কোনো বিদাতি বলতে পারবে না যে আল্লাহ আমরা তো জানতাম না যেগুলি বিদাত এগুলো শির বলতে পারবে না কবর মাজার ওরস করা এসব জায়জ নয় সব জানতাম না জানিয়ে দেয় আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব আলেমরা জানিয়ে দেবে তাদের উপর হুজ্জত আল্লাহর কায়েম হয়ে যাবে তাদের কোনো অজুহাত কালকে আমাদের থাকবে না এই দায়িত্ব পালন করতে হবে তো রসুলগণকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে সে সব রসুলগণের জাতিরা যাতে করে আল্লাহর সামনে কোনো অজোর অজুহাত পেশ না করতে পারে আল্লাহ আমি জানতাম না আমি শুনিনি আমি বুঝতাম না না জানিয়ে দেওয়া হয়েছে মুসা আলি সালামের জাতিকে মুসা আলি সালামকে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ইব্রাহিম আলী সালামকে দিয়ে তার বাবাকে জানিয়ে দেওয়া হয়েছে তার জাতিকে জানিয়ে দেওয়া হয়েছে তার বাবা বলতে পারে আল্লাহ আমি তো জানতাম না পারবে না করিম সাল্লামকে দিয়ে আবু তালেবকে জানিয়ে দেওয়া হয়েছে বলতে পারবে যে আল্লাহ আমি তো জানতাম না আবু জাহাল আবু লাহাব বলতে পারবে যে আল্লাহ আমি জানতাম না ওই রকমই বেনামাজ বলতে পারবেন যে আল্লাহ জানতাম না সুরা বাকারা প্রথম খুললেই হ্যাঁ মানে না দেখে ইমান নিয়ে আসার পরে নামাজের কথা আল্লাহ বলেছেন তারপরে কি বলতে পারবে যে আমি জানতাম না নামাজ সাল্লাহ জানতাম না প্রথম রসুল কে প্রথম রসুল আদম আলী সালাম নবী ছিলেন নবী ছিলেন প্রথম মানুষ কিন্তু প্রথম রসুল যাকে রেসালাদ দিয়ে পাঠানো হয়েছে এবং তাকে জাতির সংশোধনের জন্য পাঠানো হয়েছে জাতির মধ্যে অনেক ভেজাল ঢুকে গিয়েছিল সেসব ভেজাল মুক্ত করার জন্য অর্থাৎ শির সবচেয়ে বড় ভেজাল হচ্ছে শির তিনি হচ্ছেন নু আলি ইসালাম এই জন্য প্রথম রসুল যদি জিজ্ঞাসা করা হয় বলবেন নু আলি সালাম কারণ নবী সালামের হাদিসও রয়েছে আর কোরআন আয়াতও রয়েছে এই মর্মে দলিলগুলি সামনে আসছে আর নবী আদম আলি সালাম নবী ছিলেন ও নোহন এবং সর্বপ্রথম রসুল হচ্ছেন নোহ আলি ইসালাম ও আখের রহম সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ ও দলিল এর দলিল প্রমাণ কি যে প্রথম রসুল নু আলি অথচ নু আলি সালামের আগে মানুষ ছিল কিন্তু নু আলি সালামের আগে নু আলি সালামের জামানে শির শুরু হয়েছে তার আগে শির ছিল না আদম আলি সালামকে চলার জন্য তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলার জন্য আল্লাহ পাকের যতটা বাণী যথেষ্ট ছিল ওইটুকু রাসুলের প্রয়োজন তখন ছিল না সুতরাং আল্লাহ পাক রসুল প্রেরণ করেন তার কাছে ওয়াহি এসেছে সুতরাং তিনি নদী ছিলেন এর দলিল হচ্ছে আলা আন্না আউআলাহম নুহন আলহি সালাম সর্বপ্রথম রাসুল হচ্ছে নুহ আলি সালাম এর দলিল কাউলহ তালা মহান আল্লাহর বাণী ইন্না আউহাইনা ইলেইকা কামা আউহাইনা ইলা নুহিন ওয়ান নবীনা মিন বাদিহি আল্লাহ বলছেন নিশ্চয় আমি ওহি করেছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আপনার নিকট ইলেইকা কাকে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন কারণ কোরআন নাযিল হচ্ছে তার উপর আল ইলাইকা ইন্না আউহাইনা ইলাইকা নিশ্চয় আপনার কাছে ওহি করেছি কামা আউহাইনা যেমন আমি ওহি করেছি এলা নুহিন নু আলী ইসলামের কাছে এবং তারপরের অনেক নবীগণের কাছে তাহলে বোঝা গেল যে নু আলী ইসলামের কথা যেমন উল্লেখ করলেন আর তারপরের নবীদের কথা উল্লেখ করলেন নু আলী ইসলামের আগের নবীর কথা বললেন না যদি নু আলী ইসলামের আগে যদি রসুল হতেন কেউ তাহলে আল্লাহাক বলতেন সেই রসুলের কথা দিয়ে শুরু করতেন অথবা বলতেন যে নু আলী ইসলাম যদি সেই জামানার খুব বড় রসুল ছিলেন তো নোয়াল ইসলামের কথা উল্লেখ করার পরে বলতেন তার আগে পরে বলতেন আল্লাহ তার আগে পরে বলেননি ওয়ান্নাবি ইনা মিম বাদেহি বলেছেন এই হচ্ছে দলিল সুরানেসা আয়াত নম্বর একশো তেষট্টি এটি হাদিস শোনায় সাফাতের হাদিস খুব বড় হাদিস রয়েছে তার একটি অংশ আছে সাফাত কেয়ামতের মাঠে যখন সব ত্রাহি ত্রাহি করবে ঘামে হাবুডুবু করতে থাকবে কষ্টের শেষ থাকবে না সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে সেই সময় সবাই পরামর্শ করবে যে যাই নবী বোনের কাছে যাই প্রথম কার কাছে যাবে তারা আদম আলী ইসলামের কাছে আদম আলী ইসলাম যখন অস্বীকার করবে না আমি পারবো না আমার দ্বারা হবে না তখন কার কাছে যাবে নো আলী ইসলামের কাছে নো আলী ইসলামের কাছে থেকে শুরু করে একটু হাদিসের অর্থ করি সাফাতের হাদিসের ইসালাম সমস্ত লোকের আদম আলী ইসলামের কাছ থেকে ফিরে এসে যখন ওখানে হলো না নু আলী ইসলামের কাছে আসবেন আন্তা আউ্বাল রাসুলিন এসে সবাই বলবে যে আপনি সর্বপ্রথম রাসুল আউ্বাল রাসুলি সর্বপ্রথম রাসুল আর সালাহুল্লাহ ইলা আহলিল আরজে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছিলেন জমিন জমিনবাসীর কাছে পৃথিবীবাসীর কাছে তাহলে পৃথিবীবাসীর সংশোধনের জন্য যাকে প্রথম রসুল করা হয়েছে তিনি কে নো আলি সাল্লাম এই হাদিস প্রমাণ করে সহি বুখারিতে রয়েছে মুসলিমে রয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আল্লাহ রসুল শেষ রসুল এর দলিল কি দেখি আপনাদেরকে বলেন দেখি হাফেজ তো মনে হয় অনেকে আছেন এখানে একটি আয়াত হচ্ছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিম রেজালেকুম তোমাদের কোনো পুরুষের পিতা নন পুরুষের পিতা মানে এই নয় যে তার ছেলে হয়নি ছেলে সন্তান জন্মেছে কিন্তু যেহেতু ইন্তেকাল করে গেছে বেঁচে কেউ তাকে মানে রেজাল রাজ্জাল হয়নি আজকাল আরবরা কি বলে সাবালক হলে রাজ্জাল বলে মানে সাবালক হয়নি সেই জন্য বলা হয়েছে কোনো পুরুষের তিনি পিতা নন মেয়েদের পিতা মেয়েরা বড় হয়েছিল মেয়েদের পিতা তিনি ছিলেন সুতরাং কোনো ভাইয়ের যদি শুধু মেয়ে হয় তো এখানে বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বলবেন এই শিক্ষা রয়েছে নবী সাল্লামের সিরাত শুধু পড়লে নবী জীবনী পড়লাম কিন্তু কিছুই আমল করলাম না আরে প্রথম আমল হচ্ছে যে আমাকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন যিনি সৃষ্টিকুলের সেরা সমস্ত নবীদের সৈয়দুল মুরসালিন তার চাইতে শ্রেষ্ঠ কেউ পৃথিবীতে ছিল না না কোনো ফেরিস্তা না কোনো জিন না কোনো মানুষ তার জন্য আল্লাহ যা মনোনীত করেছেন তা হচ্ছে মেয়ে সুতরাং আপনাকে যদি আল্লাহ শুধু মেয়ে দেয় পাঁচটি মেয়ে সাতটি মেয়ে একটিও ছেলে নাই বলুন আলহামদুলিল্লাহ আমাকে নবীর মতো করেছে এইরকম কেন ইমান আমাদের তৈরি হয় না বরং এক শ্রেণীর জাহেল আছে মেয়ে হলে মনে করে যে আমার স্ত্রী ফ্যাক্টরি ফ্যাক্টরির উপরে রাগ ঝাড়ে কত বোকা মূর্খ লোক আমাদের সমাজে আছে এমনও ঘটনা ঘটেছে স্ত্রীকে তালাক দিয়েছে তুই বারবার মেয়ে কেন দিচ্ছিস মনে হচ্ছে ওর নিজের ফ্যাক্টরি কারখানা আছে কারখানা মেশিন ওর কাছে আছে তোমার মেশিনে যদি ক্ষমতা থাকে তুমি তৈরি করো তোমার মেশিনে কেন ক্ষমতা নেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম তা এ পর্যন্তই এর বাকি অংশ বিস্তারিতভাবে পরবর্তী ক্যাসেটটিতে উল্লেখ করে